হিসাম এর পিতা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম এর মদিনার দিকে বের হওয়ার তিন বছর আগে খাদিজা রদিল্লাহ তাল্না এর মৃত্যু হয় তারপর দু বছর অথবা এর কাছাকাছি সময় অতিবাহিত করে তিনি আয়সা রদিল্লাহ তাল্লাহাকে বিবাহ করেন যখন তিনি ছিলেন ছয় বছরের বালিকা তারপর নয় বছর বয়সে বাসর উদযাপন করেন